ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুক্রিয়া জুমার আজানের পর যে উমার খুদ্বার আজকের এই আলোচনায় তিনি আমাদেরকে একত্রিত করে দিয়েছেন দিল খুলে আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম পেশ করছি প্যার নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি আজকের আমাদের জোমার খুদ্বার আলোচনার বিষয় ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান হজ এটাকে গুরুত্ব সহকারে সম্পাদন করা সেই সাথে হজকে কেন্দ্র করে বাইতুল্লাহর জিয়ারত হজকে কেন্দ্র করে মদিনার জিয়ারত আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে কিছু আলোচনা করব এটা মুমিন যার মাঝে আল্লাহর প্রতি রসুলের প্রতি ইমান আছে ইমান আসলে মহাব্বতের নাম মহাব্বতটাই ইমান এই মহাব্বতের তাকাজা এই মহাব্বতের একটা টান এটা বাইতুল্লার সাথে মদিনার সাথে মহব্বতের একটা টান প্রত্যেকটা মুমিনের আছে থাকবে এটাই স্বাভাবিক এই মমিনের জীবন এটা একটা স্বপ্ন বাইতুল্লাহর জিয়ারত আল্লাহর ঘরের জিয়ারত মদিনার জিয়ারত এটা তার জীবনের স্বপ্ন মাহাব্বাত বাইতুল্লার মাহাব্বাত মদিনার মাহাব্বাত এটা তার মাঝে থাকবে এই স্বপ্নও তার মাঝে কাজ করবে তার সামর্থ্য থাকুক বা না থাকুক সামর্থ্য তাকে নিয়ে যাবে সামর্থ্য না থাকলেও সে স্বপ্ন দেখবে স্বপ্ন এবং ইচ্ছা এটাও একটা দামি সম্পদ আল্লাহ কাউকে বাইতুল্লাহর জিয়ারতের মাধ্যমে তৃপ্ত করেন কারো বাইতুল্লায় যাওয়ার তৌফিক হয় না কারো আল্লাহর ঘর দেখে চোখ থেকে অশ্রু ঝরে কেউ আল্লাহর ঘরের জিয়ারত করতে পারে না সে সামর্থ্য তার নাই কিন্তু তার মাঝে তীব্র আকাঙ্ক্ষা আছে তার মনের যে একটা ব্যথা এটাও আল্লাহ দেখেন আল্লাহ কাউকে সুযোগ দেন কাউকে বঞ্চিত রাখেন কাউকে সুযোগ দিয়ে তার তৃপ্তি তার শুকুর দেখেন কারো সবর দেখেন তবে দেখেন সবাইকে সবাইকেই দেখে যদি সামর্থ্য থাকে তো আমার তো এটাই হওয়া চাই যত দ্রুত সম্ভব আল্লাহর ঘর জিয়ারতের জন্য চলে যাওয়া দেরি না করা কোনো অজুহাতে দেরি না করা হাতে সামর্থ্য নাই এই অবস্থাটাও আল্লাহর কাছে বেশি করে যে মাওলা ইচ্ছা তো আছে কিন্তু সামর্থ্য তো তুমি দাও নি কিন্তু আমি প্রস্তুত অনেকের সামর্থ্য নাই কিন্তু আল্লাহ তোদেরকে আল্লাহর ঘরের জিয়ারত নসিব করে অনেকের সামর্থ্য আছে কিন্তু আল্লাহর ঘরের জিয়ারত তাদের নসিব হয় না আজকে আমরা যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি আল্লাহ তালা যাদেরকে সামর্থ্য দান করেন আমরা যারা যাওয়ার সুযোগ পাই তো আমাদের আসলে আল্লাহর ঘরের সেই জিয়ারতের মুহূর্তটা সেখানকার অবস্থানটা কেমন হওয়া চাই এটা আমাদের আজকের আলোচনার বিষয় এখানে কয়েকটা বিষয় একত্রিত একটা হলো যে আমরা এখানে একটা ফরজ বিধান হজ পালন করার জন্য যাচ্ছি হজটা একটা ফরজ এবাদত এটা শুধু একটা ট্যুর না বেড়ায় আসা না এটা একটা এবাদত যেহেতু এটা একটা এবাদত আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই এবাদত করেছেন তাহাবা একরাম এই এবাদতটাকে করেছেন এই এবাদতটা করার কিছু নিয়ম কানুন আছে ফরজ আছে ওয়াজিব আছে সুন্নত আছে এই এবাদতটা অনেক সময় ভুলের কারণে নষ্ট হয়ে যায় অনেক সময় এবাদত তো হয় ঠিক কিন্তু সব হয় না অনেক সময় ভুল ত্রুটির কারণে গুনাহ হয় এজন্য আমাদের হজের যে এই এবাদত হজের যে আহকাম হজ পালনের যে নিয়ম কানুনগুলো আছে এসব খুব ভালো করে বুঝাচ্ছে যেন আমার কামাই এটা হয় ক্ষতি যেন না মাসলা মাসাইল জানাটা খুব গুরুত্বপূর্ণ বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি দোকান করছেন দোকানে কোটি টাকার মাল ঢুকাইছেন কিন্তু এই তিনশো টাকার তালাটা কিন্তু অনেক জরুরি তালার মাধ্যমে এটা কি হবে হেফাজত হবে আপনার কোটি টাকার মাল এটা হেফাজত হবে তালার দাম কোটি টাকা না তালার দাম কত টাকা তিনশো টাকা কিন্তু এর মাধ্যমে আপনার কোটি টাকার মাল এটা কি হবে হেফাজত হবে আপনি কুড়ি টাকার মাল এটাকে যদি খোলা রেখে চলে যান তালা না দেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আপনি কি হবেন ক্ষতিগ্রস্ত হবেন না খুব দামি জিনিস তালাটার অনেক দাম এবাদত বন্দিগি তো অনেক নেকি অপরন্ত নেকির সুযোগ কিন্তু আপনার তো মাছ তালা জানতে হবে এটা নিয়ম মতো হইতে হবে এটার হেফাজত হইতে হবে এটা বিশুদ্ধ হইতে হবে এটা সুনার আলোয় আলোকিত হতে হবে এটা বেদাত হওয়া যাবে এটা নানা ধরনের কুসংস্কার দ্বারা আক্রান্ত হওয়া যাবে না ঠিক না এ বিষয়টা খুব গুরুত্বপূর্ণ তাই হজ এটা একটা গুরুত্বপূর্ণ এবাদত আমরা যে যাচ্ছি প্রধানত যাচ্ছি হজের জন্য আমরা এদেশ থেকে যারা যাই এমনি শুধু বাইতুল্লাহ দেখার জন্য বাইতুল্লাহ নামাজ পড়ার জন্য যাই না কিন্তু শুধু রোজার জিয়ারতের জন্য যাই এরকম না মূলত যাওয়া হয় যে আমার উপর হজ ফরত হজটা পালন করার জন্য যাই কিন্তু দেখা যায় এই হজটা যে পালন করতে যায় হজটাই বুঝে যায় হস জিনিসটা কি এটা অনেকেই জানে না ওনারা গিয়ে মনে করে বাইতুল্লাহ নামাজ পড়াটাই হস রৌজা শরীফে গিয়ে সালাম দেওয়াটাই হস এরকম মনে করে এটাকে গুরুত্ব সহকারে নামাজ পড়ে কিন্তু যেটা মূল হজ এটাকে গুরুত্ব সহকারে করে মূল যে হজটা এটাকে গুরুত্ব সহকারে করে না এটাকে উদাসীন ভাবে এটাকে কাটতাট করে এটাকে কোন রকম ঠেকা ঠোকা দিয়ে এটাকে করা হয় আর বাকি জিনিসগুলোকে মনে করা হয় যে পুরো সফরটাই হয় পুরো ঘুরে আসলাম বেড়ায় আসলাম কিছু জায়নামাজ কিনে নিয়ে আসলাম আতর তসবি নিয়ে আসলাম হজ হয়ে গেল এই জন্য এই বিষয়টা সর্বপ্রথম খুব ভালো করে বোঝা চাই হজ একটা ফরজ এবাদত এ এবাদতটা পালনের নিয়ম কানুন আছে আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম নিজে এই এবাদতটা করতেন সাহাবা একরামদেরকে শিখাইছেন সাহাবা একরাম করছেন আমাকে শিখতে হবে এই এবাদতটা আল্লাহ রসুল কোন কাজগুলো কিভাবে করতেন কিভাবে করলে সহি হবে কিভাবে করলে ভুল হবে সেই সাথে এটাও গুরুত্বপূর্ণ বিষয় যে একটা ফরজ এবাদত হজ করার জন্য আমি যাচ্ছি কিন্তু লম্বা সফর হজ তো মাত্র পাঁচ দিন কিন্তু থাকবো তো সেখানে প্রায় পঞ্চাশ দিন এর মাঝে হয়তো বা তিরিশ দিন পঁয়ত্রিশ দিন আমি বাইতুল্লায় আল্লাহর ঘরের জিয়ারতের মাঝে থাকার সুযোগ হবে আমার আট দিন নয় দিন মদিনা শরীফ মদিনাতুর রসুল নবী করিম সাল্লাহ আলি আসাল্লামের হিজরতের নগরী প্রিয় নগরী মদিনায় অবস্থান করার সুযোগ পাব কিছুটা দিন তো এই সময়গুলো যখন বাইতুল্লার আমি মেহমান যে সময়টা আমি মদিনার মেহমান এই সময়গুলো এই মুহূর্তগুলো আমি কিভাবে কাটাবো এবং বাইতুল্লার মর্যাদা মদিনার মর্যাদা এই সমস্ত বিষয়গুলো আমাদের জানা চাই যেন আমার দ্বারা বাইতুল্লার যে সম্মান ইজ্জত এটা যেন নষ্ট না হয় আমার দ্বারা মদিনার যেন সম্মান মদিনার যে মর্যাদা এটা যেন আমার দ্বারা নষ্ট না তো আলোচনার বিষয় অনেকগুলো একটা হলো যে কয়েকটা দিন বাইতুল্লার কাছে থাকবো এই সময়গুলো কিভাবে কাটাবো যে সময়টা মদিনায় থাকবো এই সময়গুলো কি কি কাজের মাঝে কাটাবো আর আরেকটা হলো হজটা কিভাবে করব আমাদের আজকের আলোচনার বিষয় হলো হজটা কিভাবে করব আজকে আমরা হজের পাঁচটা দিন হজের কাজগুলো কিভাবে করব এই বিষয়টা আজকে আলোচনা করব আমরা তাছাড়া মক্কায় যে কয়েকটা দিন থাকবো কি কি কাজ করতে পারি মদিনার সময়গুলো কিভাবে কাটাবো এটা আমরা ভিন্ন একদিন আমরা এই বিষয়কে সামনে রেখে আলোচনা করবো ইনশাল হজ এক গুরুত্বপূর্ণ ইবাদত এবং এটা একটা ফরজে ইবাদত প্রথমেই যে বিষয়টা বুঝা চাই যে আমরা যে সমস্ত এবাদত বন্দিগুলো করে থাকি ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব সব সবকিছুর মিশ্রণ হলো একটা এবাদত একটা এবাদত করতে গেলে এখানে যাচাই বাছাই করা চাই না বরং কি একসাথে করা চাই যেমন আমরা নামাজ যখন পড়ি নামাজের মাঝে আল্লাহ আকবার তাকবিরে তাহারিমা বলাটা এটা হলো ফরজ হাত তোলাটা সুন্নত ঠিক না তাকবিরে তাহারিমাটা হলো ফরজ হাত তোলাটা সুন্নত হাত বাঁধাটা সুন্নত হাত বাঁধাটাও কি সুন্নত তারপর ছানা পড়া সুন্নত আউজুবিল্লা পড়া সুন্নত বিসবিল্লা পড়া সুন্নত সুরে ফাতিহা পড়াটা জরুরি সুরে ফাতিহা পড়াটা জরুরি আমি যখন একাকি নামাজ পড়ব যখন একসাথে নামাজ পড়বো অনেকের কাছে জরুরি অনেকের কাছে ইমাম পড়লেই চলে এটা নিয়ে হাজের মাঝে বিভিন্ন ধরনের মত আছে তারপর আমি রুকুতে যাব রুকুতে যাওয়াটা পড়ো কিন্তু যাওয়ার সময় আল্লাহ আকবর বলাটা শূন্য রুকুতে যাওয়াটা ফরজ কিন্তু রুকুতে যাওয়ার সময় আল্লাহ আকবর বলাটা কি সুন্নত ফরজ না এটা রুকুতে গিয়ে সুবাহান রব্বিয়াল আজিম এটা তিনবার পড়া সুন্নত এটা কি সুন্নত রুকুর মাঝে রুকুকে উত্তম ভাবে করা কমর পিঠ মাথা যেন সমান থাকে এই যে এই সমস্ত বিধি বিধানগুলো যে আছে এইসব সব সুন্নত হাঁটুটাকে শক্ত করে ধরা এটা সুন্নত মাথা ঝুঁকাইলি রুকু হয়ে যায় বাকি কাজগুলো কি সুন্নত এখন কথা হলো আমরা যদি মনে করি যে সুন্নত বাদ দিলেও চলে এটা তো সুন্নত এটার দরকার নাই তাহলে এখন চিন্তা করে দেখেন তাহলে আমাদের নামাজটা কেমন তরিকার নামাজ হবে একজন নামাজের মাঝে হাত তুললো না আপনি জিজ্ঞাসা করলেন ভাই আপনি হাত তুললেন না কেন এটা সুন্নত না তুললেও চলে উনি হাত বাঁধলেন না আপনি জিজ্ঞাসা করলেন আপনি হাত বাঁধলেন না কেন এটা তো সুন্নত এটা না করলেও চলে আপনি ছানা পড়লেন না এটা সুন্নত বাদ দিলেও চলে আউজুবিল্লা বিসমিল্লা পড়লেন না এটা সুন্নত বাদ দিলেও চলে তাহলে তার নামাজটা কোন তরিকার নামাজ হবে আপনি এবাদত করতেছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লামের তরিকাই করবে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম যখন নামাজকে আদায় করেছেন সুন্নত হল হাত তোলা সুন্নত হল হাত বাঁধা সুন্নত হল ছানা পড়া সুন্নত হল আউজুবিল্লা পড়া বিসমিল্লা পড়া সুরাই ফাতেহা পড়া সুরাই ফাতেহার সাথে সুরা মিলানো আল্লাহ আকবার বলে রুকুতে যাওয়া আল্লাহ আকবার সামি আল্লাহ ইমান হামিদা বলে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো রুকুর মাঝে তাসবি পড়া এই সমস্ত কিছু সুন্নত আপনি চিন্তা করবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে এবাদত আমি করছি এই এবাদতটা যেন একদম পুঙ্খানাপুঙ্খ ভাবে হান্ড্রেড থেকে হান্ড্রেড রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের তরিকার মাঝে হয়ে যায় এটার চিন্তা করা চাই এখন আপনি যদি প্রথমেই দেন কোনটা না করলে চলে তাহলে তো এই এবাদতের আপনি কোনো স্বাদ পাবেন না কোনো মজা পাবেন না এবাদতের কোনো দেহ খুঁজে পাবেন না কিন্তু আমাদের কিছু ভাই না জানার কারণে হোক না বুঝার কারণে হোক বিষয়টাকে গুরুত্ব না দেওয়ার কারণে হোক হজের মতো গুরুত্বপূর্ণ একটা ইবাদত পালন করতে যে তারা ঠিক এই ধরনের প্রবণতার শিকার হয় এটা সুন্নত বাদ দিলেও চলে এরকম ভাবে হজের অনেক গুরুত্বপূর্ণ কাজগুলোকে সুন্নতের নামে তারা বাদ দেয় শরীর গোলাচ্ছে না ভালো লাগতেছে না অনেক ভিড় অনেক মানুষ এটা সুন্নত এটাকে গুরুত্ব দেয় হজের মতো গুরুত্বপূর্ণ অথচ নামাজ এটা দিনে পাঁচবার পড়তেছি গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করতেছি আমরা হজ জীবনে একবার আর আমি এত কষ্ট করে আমি যে এত কষ্ট করে গেলাম হজের জন্যই গেলাম আর হজটাকেই ঠিক মতো করলাম না এটার বার্তা দিয়ে আমি হজ করে চলে আসলাম সেই প্রথম যে নিয়তটা করতে হবে হজটাকে বুঝতে হবে এটা হলো প্রথম কাজ এটাকে বুঝাচ্ছে এই সর্বপ্রথম যে কি কি কাজ করাকে হজ বলা হয় এবং এ কাজগুলোকে কিভাবে করা তুলন প্রথমে একটা কথা বলি নেই আল্লাহ কোরআনে করিমের মাঝে সুরায় বাকারার মাঝে হজের আলোচনা করেছেন আরো বিভিন্ন সুরায় আসছে আজকে আমরা আমাদের আলোচনাগুলো সুরায় বাকারার কয়েকটা আয়াতকে কেন্দ্র করি আমরা আজকের আলোচনাটা করব এখানে সর্বপ্রথম যে বিষয়টা মহান রব্বুল আলমী হজের আহকামের আলোচনার আগে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন এটা হল হজের সফর এই সফরটা যেন গুনাহ মুক্ত হয় অশ্লীলতা মুক্ত হয় ঝগড়া মুক্ত হয় আল হাজ্জু আশহুরুম মালুমাত فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج প্রথম হজ হল এটা নির্ধারিত কয়েকটা মাসের একটা ইবাদত ইচ্ছা করলে আপনি যে কোনো সময় করতে পারবেন এটা সময় নির্ধারিত আল্লাহ বলতেছেন যে ব্যক্তি এই নির্ধারিত সময়ে হজ করার নিয়ত করবে হজকে নিজের উপর জরুরি করবে যে আমি এবছর হজ করার নিয়ত করলাম ফালা রফাতা তার প্রধানতম দায়িত্ব অশ্লীলতা এটাকে পরিহার করা ওয়ালা ফুসুকা পাপকে পরিহার করা ওয়ালা জিদালা আর ঝগড়া পরিহার করা ঝগড়া করা যাবে না কোন ধরনের গুনাহ করা যাবে না কোন ধরনের অশ্লীলতার সাথে নিজেকে সম্পৃক্ত করা যাবে না বিশেষভাবে এই কথাগুলো আল্লাহ কেন বললেন কারণ এই ধরনের ত্রুটিগুলো হয়ে যায় দেখবেন একদম ঠান্ডা মানুষ হজের পরে সে গিয়ে গরম হয়ে গেছে একদম ঠান্ডা মানুষ কিন্তু ওখানে গিয়ে ওনার মেজাজ গরম হয়ে জন্যই বিশেষভাবে এই বিষয়ের নিয়ত চাই প্রশিক্ষণ চাই যে প্রচন্ড গরম কিন্তু আমি তো আবাদত করতেছি আমাকে ঠান্ডা থাকতে হবে আমাকে সব ধরনের পাপ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে একটা কটু কথা বলা একটা বাজে কথা বলা পাপ না পাপ তো আমাকে পাপ থেকে মুক্ত থাকতে হবে অশ্লীলতা থেকে আমাকে মুক্ত থাকতে হবে আর করব কি নেকির কাজ করব নেকির কাজ মহান রব্বুল আলমিন আলোচনা দিয়ে করছেন নির্ধারণ করে দেন নাই শুধু এতটুকু বলছেন তারা কল্যাণজনক যে সমস্ত কাজই অমাতা পালু তোমরা করবে তারা করবে আলামহুল্লাহ আল্লাহ সব জানেন তুমি যাই করো আল্লাহ তোমাদের অবস্থা জানেন নেকির কাছে বেশি বেশি করতে থাকো দোয়া করতে থাকো ইস্তেকফার করতে থাকো জিকরুল্লাহ করতে থাকো আল্লাহর জিকির করতে থাকো ঝগড়া করা যাবে না গুনাহ করা যাবে না যা করা যাবে নাকি করা যাবে লক্ষ লক্ষ মানুষ সকলকে ফিকির করতে হবে আমার দ্বারা অন্যের যেন কষ্ট না হয় আমি কষ্ট করি অন্যের যেন আরাম হয় দেখেন হজের কাজ মূলত আটি হজ থেকে শুরু হয় দিলহজের আট তারিখ দিলহজের আট তারিখ মক্কা থেকে সবাই হজের এহারাম বাঁধে হজের নিয়োগ করে মিনায় চলে যায় প্রথমে মিনাতে তাবু সে তাবুতে যে সর্বপ্রথম অবস্থান গ্রহণ করে নির্ধারিত তাবু আছে সবার এই হজের কার্যক্রম শুরু হয়ে গেল তাহলে এই বিষয়টা পরিষ্কার যে হজ করার জন্য মক্কা থেকে মিনায় যেতে হয় হজটা কোথায় না হজটা মক্কায় না হজটাকে পালন করার জন্য মক্কা থেকে কোথায় যেতে হয় মিনায় দেখতে হয় হজ হইল মিনায় আর আরাফায় হজটা করতে হয় কোথায় মিনায় আরাফায় মিনা এবং আরাফা আসতেছি কোথায় আট তারিখ মিনায় চলে যাওয়া হয় এই আট তারিখ মিনায় যাওয়াটা এটা সুন্নত নফল এটা এবাদতটা কি নফল এবাদত সুন্নত এবাদত নয় তারিখ আরাফা নয় তারিখ আরাফা আল হাজ্য আরাফা এই হজ শুরু হয়ে গেল নয় তারিখ থাকতে হয় কোথায় আরাফায় এই হজ শুরু হয়ে গেল এই আরাফার ময়দানে এই নয় তারিখ যে উকুফ করা এমে আরাফার যে উকুফ করা এই উকুফ করাটাই হলো হজ এই নয় তারিখ আরাফায় আরাফার ময়দানে দোয়ার মাঝে জিকিরের মাঝে ইত্তেফারের মাঝে ক্ষমা প্রার্থনার মাঝে পূর্ণ সময় অতিবাহিত করা চাই এখানেও দেখা যায় অনেকে একতলাফ বিভিন্ন ধরনের মাসলা মাসাইল নিয়ে গল্প গুজব পেরেশানির মাঝে কাটায় মাসলা মাসাইল ইত্যাদির বিষয়ের সমাধান আলেমরা দিবেন এ সমস্ত বিষয়গুলো আলেম ওলামারা তারাই পড়ে থাকেন তারাই এই সমস্ত বিষয়গুলো বেশি জানেন আমাদের উচিত তারা যেইভাবে বলেন যোগ্য আলেমরা বিজ্ঞ আলেম যারা আমাদের সাথে থাকেন তারা যেইভাবে বলেন সেইভাবেই কাজগুলো সম্পাদন করা যে সেখানে নামাজ কি দুই রাখাত পড়বো না চার রাখাত পড়বো একসাথে পড়বো না পৃথক পড়বো এই সমস্ত বিষয়গুলো নিজেদের এত পেরেশানি হওয়ার হওয়ার কিছু নাই বরং আমাদের যে বিষয়টা বেশি জরুরি আরাফার ময়দান হল আল্লাহ তালার কাছ থেকে ক্ষমা লাভের ময়দান আরাফের ময়দান থেকে আমি যখন বের হচ্ছি আরাফের ময়দানেই আমার সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাচ্ছে ইয়মে আরাফার দিন আরাফার ময়দান থেকে বের হওয়ার সময় নিজের মনের মাঝে এতটুক পবিত্রতা এটাকে অনুভব করা চাই যে আমি আসি নাই আল্লাহ তালা আমাকে আনছেন এখানে থাকার যতটুকু সুযোগ আমি পেয়েছি এই সুযোগটা আল্লাহ তালা দিচ্ছেন আল্লাহ তালা এখানে আমাকে ক্ষমা করার জন্যই আনছেন এবং আল্লাহ তালা ক্ষমা আমার গুনাহগুলোকে মাফ করেই আমাকে এখান থেকে বিদায় দিচ্ছে এটা মনে করার নেই যদি ওই জায়গায় যতক্ষণ সময় থাকলাম ঝগড়া করলাম হইচই করলাম তাহলে মনের মাঝে অনুভূতি কিভাবে তৈরি হবে গুনাহ করলে তো মনে মনের মাঝে গুনাহ খুদ দেয় যে তুমি তো গুনাহ করছো তুমি যে ঝগড়া করলা তোমার গুনা কেমনে মাফ হবে ময়দানটা তো কান্নাকাটির ময়দান এখানে জিকিরের মাঝে থাকা চাই এই জায়গায় ইস্তেগফারের মাঝে থাকা চাই কোরআনে করিমের মাঝে মহান রব্বুল আলমিন এরশাদ করছেন সুম্মা আফিদু মিন হাইসু আফাদ নাস ওয়াস্তাগফিরুল্লাহ যে সবাই যখন আরাফায় যায় তোমরা আরাফার ময়দানে চলে যাও তোমরা রওনা হও আরাফার ময়দানে সকলের সাথে যাও আর সেখানে যাওয়ার পর কাজ কি আল্লাহর কাছে ক্ষমা চাও আরাফার ময়দানে আল্লাহর কাছে পেশ করো যে আল্লাহ আমার জীবনে অনেক গুণা হয়ে গেছে অনেক পাপ হয়ে গেছে তোমার অবাধ্যতা হয়ে গেছে তাহলে আরাফার ময়দানে উপস্থিত হয়েছি আল্লাহ এই ময়দান থেকে আমাকে পাপমুক্ত অবস্থায় আমাকে ফিরে যাওয়ার সুযোগ দাও আরাফার ময়দান হল পাপ থেকে পবিত্র হওয়ার ময়দান হল আরাফার ময়দান যারা এখনো নিয়ত করি নেই নিয়ত করি কাফনের কাপড় এটা অন্য পরিয়ে দেওয়ার আগেই নিজে সাদা কাপড়ে নিজেকে জড়িয়ে আরাফার ময়দানে কেঁদে আস আরাফার ময়দানে ইস্তেকফার করে আস আমার গুনাহগুলো ক্ষমা করার জন্য এটা আল্লাহর দেয়া এটা অনেক বড় সুযোগ আল্লাহ সুযোগ দিচ্ছেন আমাদেরকে আরাফার ময়দানে আয় এখানে এসে ইস্তেকফার করো রাহিম আল্লাহ বড় ক্ষমাশীল বড় দয়া এবং মায়ার তিনি অধিকারী দেখেন আরাফার ময়দানে সারাদিন থাকতে হবে একদম সূর্যাস্ত পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে থাকতে হবে কয় তারিখ নয় তারিখ নয় জিল হজ আরাফা আরাফার দিন সূর্যাস্তের পর সূর্যাস্তের পর সাধারণত সূর্যাস্তের পর আমরা মাগরীবের নামাজ পড়ি কিন্তু এই দিনের হুকুম ভিন্ন সূর্যাস্তের পর আরাফার ময়দান থেকে আমরা মুজদালিফায় রওনা হব মুজদালিফায় এসে মাগরীব এবং এশার নামাজকে একত্রে আদায় করব এই যে এই এবাদতটা এটা হজের পূর্ণ সফরের যে সমস্ত কাজগুলো খুব কষ্টকর এর মধ্যে এটা একটা কষ্টকর কাজ সারাদিন আরাফার ময়দানে থাকার পর সূর্যাস্তের পর এই লক্ষ লক্ষ মানুষ আরাফা থেকে মুজদালিফায় আসা যদিও অনেক গাড়ি অনেক পথ কিন্তু এটাও তো খেয়াল রাখতে হবে মানুষ হতো লক্ষ লক্ষ মানুষ পথ যদিও অনেক অনেক না কিন্তু এই পথটা পারি দিতে সময় অনেক চলে যায় লম্বা সময় চলে যায় এবং শরীরও ক্লান্ত হয় পরিশ্রান্ত হয় আমাদেরকে এই সময়টা খুব ধৈর্য ধরতে হবে গাড়ি লক্ষ লক্ষ মানুষ যেহেতু আসতেছে কেউ আগের গাড়িতে উঠবে কেউ পরের গাড়িতে উঠবে ইত্যাদি বিষয়গুলো নিয়ে অনেক ঘোরাঘুরি হয় অনেকে সূর্যাস্তের আগেই আরাফার ময়দান থেকে গাড়িতে ওইটা বসে থাকে তারা ঘোরার কিছু নাই এখানে ধৈর্যের সাথে একদম সম্পূর্ণ শান্তভাবে এটা একটা এবাদত্ব আরাফার ময়দানে সূর্যাস্ত পর্যন্ত থাকা এটা একটা এবাদত না এটা একটা এবাদত সময় যত পেরিয়ে যাচ্ছে আমার মনের মাঝে ততই বেশি তরফ ততই বেশি আমার মনের মাঝে যেন অস্থিরতা তৈরি হতে থাকে যে সারাদিন তো চলে গেল বিকাল ঘনিয়ে আসলো আমি কি ক্ষমা পেলাম না আমি বঞ্চিত থাকলাম যতই সময় যাচ্ছে ততই নিজের মাঝে কান্নাকাটি রুনাজারি দোয়া এবং তাসবি এবং ইস্তেকফারকে বাড়িয়ে দেওয়া চাই আর ওই সময়টা আমরা তাড়াহুড়া করতে থাকি কিভাবে তাড়াহুড়া করে গাড়িতে উঠবো কিভাবে ওখান থেকে বিদায় নিব এখানে থাকা থাকার সাথে ইস্তেকফার করা এটা হচ্ছে আবাদত দেখা যায় আমরা থাকি কিন্তু ইস্তেকফারটা যেইভাবে হওয়া চাই দোয়া জিকির কান্নাকাটিতে যেভাবে হওয়া চাই ওটা থাকে না নিজেদের মাঝে প্রতিযোগিতা চলতে থাকে কিভাবে এই ময়দান থেকে আগে বিদায় নিব কিভাবে এই ময়দান থেকে আগে বিদায় নিব এরকম অস্থিরতার মাঝে থাকা চাই না বরং খুব ঠান্ডা মাথায় এ জায়গায় ইস্তেকফার রুনা জারি লক্ষ লক্ষ মানুষের দিকে তাকিয়ে হ্যাঁ নিজের চোখ থেকে আরো দু ফুটা পানি যদি বেশি বের করা যায় এক ফুটা পানি এমন হতে পারে আল্লাহর কাছে যখন কবুল হবে জাহান নামের আগুন নিভাই দিবে এক ফুটা পানি তো এক ফুটা পানি কিভাবে আরাফার ময়দানে আমার চোখের পানু পানিতে আরাফার মাটিকে ভিজাতে পারি এটার জন্য চেষ্টা থাকা চাই এরপর দেখেন আরাফার ময়দান থেকে মুজদালিফায় আসবো আমরা আনে কেরিমের মাঝে মহান রব্বুল আলমিন মুজদালিফায় অবস্থান করার হুকুম আলোচনা করছেন ফাইজা আফাদ তুমিন আরাফাতিন যে তোমরা যখন আরাফার ময়দান থেকে রওনা হবে হারাম হারাম এটা যে হারামের নিকট তোমরা জিকির করো কামা হাদাকুম তোমরা সেইভাবে আল্লাহর জিকির করো যেইভাবে তোমাদেরকে আল্লাহর জিকির করার হুকুম করা হয়েছে এখানে দেখেন আরাফার ময়দান থেকে মুজদালিফায় এসে এখানে আপনার রাত্রি নয় তারিখের পর দশ তারিখের যে রাতটা হ্যাঁ এই রাতটা এখানে থাকা একটা এবাদত এখানে চলে আসা এখানে এসে রাত কাটানো এরপরে সূর্যোদয়ের আগে ভুরে সেখানে ওকুপ করা মুজদালিফায় থাকা এবং সূর্যোদয়ের আগে ঘুরে ঘুরে সেখানে ওকুফ করা সূর্যোদয় পর্যন্ত এবং সেখানে পরিষ্কার ওয়দকুরুল্লাহ তোমরা আল্লাহর জিকির করো ওয়দকুরু হুকামা হাদাকুম তোমরা সেইভাবে জিকির করো যেইভাবে জিকির করার হুকুম তোমাদেরকে দেওয়া হয়েছে দেখেন এখানে দেখা যায় থাকা হয় জিকির হয় না মুজদালিফায় থাকা হয় কিন্তু এই জায়গায় যে পরিমাণ দোয়া জিকির ইস্তেকফার এটার হুকুম দেওয়া হয়েছে ইস্তেকফার দোয়া জিকির ওইভাবে এখানে অনেকে করে না অথচ এই এই জায়গাটায় এসে দোয়া করা ইস্তেগফার করা এবং আল্লাহ তালার বরকতের আলোচনা করা এ কাজগুলো আল্লাহ তালা চাচ্ছেন কোরআনে করিমের আয়াত নাজিল হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম এখানে কি করছেন এখানে আসার পর দোয়া জিকির ইত্যাদির মাঝে সময় কাটাইছেন কিন্তু আমরা দেখা যায় সময় কাটাই কিন্তু এখানে এসে দোয়া জিকির ইস্তেগফার এটা যেভাবে করা চাই এ সমস্ত কাজগুলোতে শিথিলতা হয় দেখেন জাহিলি যুগে এই মুজদালিফায় এসে তারা যেহেতু দেবদেবীর পূজা করত এদের শ্রেষ্ঠত্বের কথা বলতো এদের শ্রেষ্ঠত্বের কবিতা পাঠ করত আল্লাহ হুকুম দিচ্ছেন যে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্বের আলোচনা করো তোমরা আলোচনা করবে কার শ্রেষ্ঠত্বের আলোচনা আল্লাহর শ্রেষ্ঠত্বের আলোচনা আল্লাহর বরক্তের আলোচনা তৌহিদের আলোচনা এই জায়গাগুলোতে খুব হওয়া চাই এমন ভাবে তৌহিদের আলোচনা হওয়া চাই যেন শিরিক সিরকি সমস্ত চিন্তাধারা সিরিকের যত ধরনের সিরকি কুসংস্কার আমাদের মনের মাঝে বিভিন্নভাবে এ সমস্ত যত চিন্তাধারা ঢুকেছে আল্লাহর বরক্তের আলোচনার মাধ্যমে আল্লাহর কুদরতের আলোচনার মাধ্যমে সব কিছু থেকে নিজেকে পবিত্র করা যায় দেখেন আবাদত গুলো ঠান্ডা মাত্রায় করা চাই আমরা যে ভুলটা করি আল্লাহ তালা যাদেরকে যাওয়ার তো তৌফিক দিচ্ছেন আমরা বিষয়গুলো খেয়াল করে শুনে রাখি যারা অতীতে গেছি সামনে আবার যাব আমরাও খেয়াল করি যারা সামনে যাওয়ার আলহামদুলিল্লাহ নিয়ত করতেছি আমরাও খেয়াল করি এই মুজদালিফার ময়দানে অনেকে অস্থির হয়ে যায় তাড়াতাড়ি সকাল কখন হবে তাবুতে কখন যাবে পরিশান হয়ে যায় অথচ সকালবেলা সূর্যোদয় পর্যন্ত মুজদালিফাই হুকুফ করা এটা হুকুম এটা সুন্না কিন্তু অনেকেই সকালের ওকুফ এটা বাদ দিয়ে আগে আগে চলে যায় তাবুতে কারণ আগে আগে এসে কঙ্কর মারতে হবে সব কাজ আমি সবার আগে করতে চাই সব কাজ সবার আগে করতে হবে এটা কোনো জরুরি বিষয় না জরুরি মনে করি এইটা যে সুন্দরভাবে কিভাবে সম্পাদন করতে পারি কিভাবে সুন্নাহ সম্মত ভাবে প্রত্যেকটা এবাদতকে ঠান্ডা মাথায় জিক্রুল্লাহর সাথে আল্লাহর জিকিরের সাথে এস্তেকবারের সাথে প্রত্যেকটা এবাদত কিভাবে করতে পারি এটাকে গুরুত্ব দেওয়া চাই কিন্তু গুরুত্ব দেওয়া হয় তাড়াতাড়ি করাকে কিভাবে শেষ হবে এ তাড়াহুড়া করাকে এই তাড়াহুড়া না করা চাই দশ তারিখ অনেকগুলো এবাদত এবাদতগুলো একই দিনে যেহেতু এর আগে একদিন আরাফার ময়দানে থাকা হয়েছে সারাদিন রাতে মুজদালিফায় হ্যাঁ অনেকটা নির্ঘুম রাত কাটানো হয়েছে তারপরে সকাল থেকে ইবাদত স্বাভাবিকভাবেই এখান থেকে কষ্ট শুরু হয়ে গেছে আগেই বলছি আরাফা থেকে মুজদালিফায় আসাটা এটাই একটা কষ্ট করে ইবাদত তারপর মুজদালিফায় সূর্যোদয় পর্যন্ত কুফ করার পর সর্বপ্রথম আমাদের কাজ হলো মিনার তাবুতে যাওয়া একটু বিশ্রাম গ্রহণ করা তাবুতে যেই অনেকে সকালবেলা হুড়োহুড়ি করে কিভাবে জামরাতে যাবে কিভাবে পাথর মারবে কঙ্কর নিক্ষেপ করবে পেরেশান হয়ে যায় এই পেরেশানির কারণে সকালবেলা যারা তারা হুড়া করে এরাই বিভিন্ন দুর্ঘটনার শিকার হয় কারণ এই পর্যন্ত যতগুলো দুর্ঘটনা ঘটছে সবগুলো দুর্ঘটনা এই সকালবেলা একদম মুজদালিফা থেকে কেউ তাবুতে না গিয়েই আগে ফিকির করে যে আগে কঙ্কর মাইরা তারপর তাবুতে যাবো তাড়াহুড়া না এত সকালেই কিছু করতে হবে জরুরি না আমরা সর্বপ্রথম বিশ্রাম নেই তাবুতে যাওয়ার পর একটু হালকা হয়ে যাওয়ার পর তারপর আমরা জামরাতে আসি দেখেন জামরাতে আসার পর কঙ্কর নিক্ষেপ এটা একটা কাজ জিক্রুল্লাহর সাথে করা এখানে কঙ্কুর নিক্ষেপ যেমন একটা কাজ এই সবগুলো কাজের সাথে দোয়া আছে কিন্তু সবগুলো কাজের সাথে কি আছে দোয়া আছে এক একটা কঙ্কর নিক্ষেপ করবেন আল্লাহ আকবার বলে বলে নিক্ষেপ করতে হয় আপনার জেহেন থাকবে আল্লাহ আকবার বলতেছেন আপনি আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা দিচ্ছেন এটাকে ফিকিরের মাঝে রাখা চাই অনেকে এখানে একদম প্রচন্ড শক্তি দিয়ে পাথর মারে যে মনে করে শয়তানকে পাথর মারতেছি যত শক্তি আছে শয়তান যেহেতু পাপ করাইছে এর একদম পাইছি যেহেতু সমস্ত শক্তি দিয়ে পাথর মারি এরকম মনে করা চাই না এটা আল্লাহর হুকুম পাথর মারা এবং জিক্রুল্লাহর সাথে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহর শ্রেষ্ঠত্ব আল্লাহ সবচেয়ে বড় এই ঘোষণা দিচ্ছি আমি হালকা ভাবে মারা একদম প্রবল শক্তি দিয়ে মারতে হবে এরকম তারপর দেখেন এই জামরাতে পাথর মারাটা এটা একটা ওয়াজিব হজের এখানে অনেকেই মুজদালিফা থেকে তাবুতে যাওয়ার পর ওনার অসুস্থ হয়ে যায় আর শরীর চলতেছে না এরকম শরীর চলতেছে না এটা মনেই করা যাবে না কারণ আপনি তো গেছেনি হজ করার জন্য এখানে অনেকেই আমার পাথর আরেকজন মেরে দিলে হবে না এইরকম প্রবণতা আমাদের অনেকের মাঝে দেখা যায় সারা মক্কায় মার্কেট করে ঘুরছে তখন শরীর কুলাইছে এই জায় নামাজ কেনার জন্য দশটা দোকান ঘুরছে এই জায় নামাজ বাইতুল মুকাররম পাওয়া যায় ওখানে চেয়ে কম দামে পাওয়া যায় ওখানে আরো দাম বেশি এই জায় নামাজের জন্য মার্কেটের পর দশটা মার্কেট ঘুরছে যায় নামাজ পছন্দ করার জন্য দেখা যায় নামাজ সব একরকমই শেষে ওইটাই কিনে কারণ কিনা তো আনতেই এটা জরুরি মনে করে যায় কিনা আনতেই হবে আসর কিনা আনতেই হবে তসবি কিনা আনতেই হবে তসবির দাম বাইতুল মোকাররম অনেক কম বাইতুল মোকাররম মার্কেট আছে না এনে তসবির দাম আরো কম শুধু শুধু এখান থেকে তসবি কেনার জন্য মার্কেটের মার্কেট ঘুরে নামাজটা কোন রকম পড়ার পরই এক মার্কেটে ঢুকে মার্কেটে ঘুরে গাড়ে তো এখানে আইসা উনি কাহিল হয়ে গেছে দুই দিন পরেও ওই আসার সময় যত কাহিল হোক যা নামাজ তো কিনে আনতি একটা জুব্বা দুইটা জুব্বা দুইজনের জন্য ঠিক করছে জুব্বা কিনবে রুমাল কিনবে কয়জনের জন্য ওই সবের তালিকা কইরা উনি অস্থির কিন্তু হজের গুরুত্বপূর্ণ বিধান ফরজ হুকুম এই জায়গায় ওনার শরীর কুলাইতেছেন একজন যদি আসলেই মাজুর হয় তার ব্যাপার তো ভিন্ন কিন্তু অনেকে তো মাজুরের ভান নেয় সমস্যা তো এটা অনেকে মানে পাথর মারতেছে ঠিকই দোয়া করতেছে না অথচ হাদিসের মাঝে পাওয়া যায় নবী করিম সাল্লাহ আলাইহি তিনি যখন কঙ্কর নিক্ষেপ করতেন কঙ্কর নিক্ষেপ করার পর সাহাবা একরামদেরকে যে দোয়া করতেন দোয়ার মাঝে এত কাঁদতেন যে মানে হাদিসের বর্ণনা আসছে ওনার বুক ভাইসে যেত চোখের পানিতে ওনার দাড়ি টাড়ি ভিজে যেত এই জায়গায় তিনি এত এত পরিমাণ তিনি কাঁদছেন আর আমরা এই জায়গায় পাথর মারি দৌড় এর পরের পাথর মারতে হবে এক জায়গায় পাথর মারি আরেক জায়গায় দৌড় এ জায়গায় দোয়া একটু সাইড হয়ে আমি কিছু কিছুটা সময় কান্নাকাটি করি এই জায়গাটা তো এই সময়টা তো দোয়া কবুলের সময় দোয়া কবুলের মুহূর্ত হতে পারে এই জায়গার দোয়া আল্লাহ তালার কাছে এমন ভাবে কবুল হবে আমার অতীত জিন্দগির তিরিশ চল্লিশ বছরের সমস্ত গুণাই মাফ হয়ে যাবে অথচ আমি এই জায়গায় উঠছি তাড়াহুড়া জামরাত এখানে পাথর নিক্ষেপের পর হজের বিধান হলো হলো আপনার ওই কোরবানি দেওয়া কোরবানি এটা তো এখন আজকাল কেউ নিজেরা তো আর কোরবানি দেয়ই না এটা সব এটা কেউ নিজে দেওয়ার ইচ্ছাও করে না ইচ্ছা তো করা চাই যারা জোয়ান আছে আল্লাহ তালা যাদেরকে যারা আমরা বয়স হয়ে গেছে বার্ধক্য হয়ে গেছে আমরা হয়তো বা কোলাইতে পারবো না কিন্তু অনেক তো জোয়ান মানুষ তারা বুড়া হয়ে যায় অনেক জোয়ান মানুষ তারা বুড়া হয়ে যায় তারাও যায় না কিন্তু যাদের মোটামুটি শক্তি আছে সামর্থ্য আছে তাদের তো নিয়োগ করা চাই এখনো তো সুযোগ আছে নিজেরা কোরবানি দেওয়ার তারপর হলো হলক করা এরপর হলো ওই দিন সুযোগ পাইলে ওই দিন বা তার পরের দুই দিন এই যে মক্কা শরীফ যে তোয়াফে জিয়ারা হ্যাঁ এটা ফরজ তোয়াফে জিয়ারা করে আসা মক্কা শরীফ এই তিন দিনের মাঝেই করতে হবে এবং তাই করে আসা তাতে জিয়ার একটা ফরজ তাইটা ওয়াজিব এটা করে আসা দেখেন এরপরে যে জিনিসটা হয় যেটা আসলে আমি সবচেয়ে গুরুত্ব সহকারে বলতে চাচ্ছি হজ এখানেই শেষ হয়ে গেল এরপরেও কাজ আছে তারপর মিনায় অবস্থান করা দশ তারিখ এ সমস্ত কাজগুলো করার পর এগারো তারিখ বারো তারিখ মিনায় থাকা এবং মিনায় থেকে দোয়া করা জিকির করা ইস্তেফার করা এসব এই সমস্ত কাজগুলো করা চাই কারণ কোরআন শরীফের মাঝে আল্লাহ তালা বলতেছেন ফাইদা কাজাইতুম মানাসিকাকুম হজের এই সমস্ত আলগুলো অর্থাৎ উকুফে আরাফার পর মুজদালিফায় অবস্থান করা তারপর জামারাত ইত্যাদিতে কঙ্কর মারা ইত্যাদি কাজগুলো সাথে সাথে যখন এই কাজগুলো তোমরা করবে তোমরা আল্লাহর জিকির করো কি করো আল্লাহর জিকির করো আল্লাহর শ্রেষ্ঠত্বের আলোচনা করো কাদিকিরিকুম আবা আকুম ইতিপূর্বে যেটা ছিল জাহিলি যুগে সবাই নিজ নিজ গুত্রের নিজ নিজ গুত্র প্রধানের নামে কবিতা পড়ত তাদের শ্রেষ্ঠত্ব আলোচনা করতো আল্লাহ বলতেছেন এতদিন তো পাপ করছো নেকির কাজ করো আর এখন আল্লাহর জিকির করো আল্লাহর শ্রেষ্ঠত্বের আলোচনা করো আল্লাহর শ্রেষ্ঠত্বের আলোচনা করো ফি আইয়ামি নির্ধারিত কয়দিন তিন দিন দশ এগারো বারো কোরআন শরীফের মাঝে আল্লাহ বলতেছেন তামান তাজ্জালা ইয়াউমাইনি যারা দুই দিন সেখানে অবস্থান করে ফিরে আসবে পালা ইসমা আলাই কোন অভিযোগ নেই ফিরে আসতে পারে অমান্ত আকারা আর যারা তিন দিন থাকবে অর্থাৎ দশ এগারো বারোর পর তেরো তারিখে যদি কেউ থাকে ফালা ইসমা আলী কোনো অসুবিধা নেই এই জন্য আমাদের তো চিন্তা থাকা চাই দুই দিন তো থাকবোই সুযোগ হলে তৃতীয় দিনও থাকবো দুই দিন থাকার পর সুযোগ হলে তৃতীয় দিনও থাকব এখন বিষয় হলো এই এগারো তারিখ বারো তারিখ মিনায় থাকাটা কি সুন্নত তো আমরা আরাফার ময়দানে একদিন থাকার পর মুজদালিফায় রাত কাটানোর পর এত অস্থির হয়ে যাই মিনায় থাকি না সুন্নত সবাই হোটেলে চলে আসে মক্কা সবাই না অধিকাংশ মক্কা চলে আসে এখান থেকে গিয়ে গিয়ে পাথর মেরে আসে অথচ এখানে একটা গুরুত্বপূর্ণ বিধান আল্লাহ কোরআনের মাঝে বলতেছেন যে তোমরা এখানে দুই দিন অবস্থান করো সুন্নত আল্লাহ রসুল তো এখানে দুই দিন অবস্থান করতেন সাহাবা একরাম অবস্থান করতেন আমরাও স্থির আমরা সেখানে থাকতে পারি না মক্কা শরীফের হোটেলে থাকাটা তো হজ না মক্কা শরীফের হোটেলে থাকাটা কি না হজ না হজ মানেই একদিন আরাফায় থাকা পরের দুই দিন মিনায় থাকা এটা হলো হজ আরাফায় থাকা একদিন মিনায় তিন দিন দশ এগারো বারো এই তিন দিন মিনায় থাকা এবং এই পূর্ণ সময় জিকিরের মাঝে এস্তেকপারের মাঝে দুয়ার মাঝে কান্নাকাটির মাঝে রুনাজারির মাঝে এই পূর্ণ সময় অতিবাহিত করা এটা হলো হজ এই বিষয়টা অনেকে বুঝতেই চায় না ওনার মসজিদে হারামে নামাজ পড়বে এই জন্য পেরেশান হয়ে যায় মসজিদে হারামে নামাজের অনেক ফজিলত এক এক ওয়াক্ত নামাজ এক লক্ষ গুণ সব কিন্তু মসজিদে হারামে নামাজ পড়াটা তো কিনা হজ না এটা ভিন্ন একটা এবার মসজিদ হারামের সাথে আপনার সম্পর্ক তৈরি হবে কাবার গিলাফের সাথে আপনার সম্পর্ক তৈরি হবে মাকামি ইব্রাহিমের সাথে আপনার সম্পর্ক তৈরি হবে মুলতাজামের সাথে আপনি বুক লাগিয়ে চিৎকার করে আল্লাহর কাছে প্রার্থনা করবেন জমজমের পানি খাবেন আল্লাহর কাছে দোয়া করবেন হজের এ সফরে আপনি সুযোগ পাচ্ছেন তিরিশটা দিন আল্লাহর ঘরের কাছে থাকার আল্লাহর ঘরকে কাছে পাওয়ার এই সময়টাকে আপনি কাজে লাগাবেন এতে ভিন্ন একটা কিন্তু হজ কি হজুল আরাফায় হল মিনায় আমরা অনেকে আরাফা মিনা এটার মনে করি যে খুব তাড়াতাড়ি কিভাবে বাইতুল্লাহ আসে ওখানে গিয়ে তারা হলো এই বিষয়গুলো আমরা বুঝার চেষ্টা করি এই বিষয়গুলোকে আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করি আমরা অনেক সময় আমার বাসাটা মসজিদে হারামের কাছে হবে কিনা এটি নিয়ে খুব পেরেশান হই কিন্তু মিনায় তাবুটা কোথায় হবে এটা কেউ জিজ্ঞাসা করি না এজন্য হয় কি মিনার তাবু অনেক দূরে এত দূর একদিন একদিন হাইটা পরের দিন আর পৌঁছলে না আমরা এটা চাই না যে মিনার তাবু কাছে হোক আরো আরাফায় কোথায় রাখবেন মুজদালি মুজদালিফায় কই রাখবেন এটা জিজ্ঞেসই করি না অথচ যেহেতু আমি যাচ্ছি ফরজ হজ পালনের জন্য আমার জিজ্ঞাসা করা দরকার হজের পাঁচ দিন কই রাখবেন হজের যে পাঁচ দিন হোটেল দিলেও হোটেল যেহেতু মিনার কাছে হয় হজের পাঁচ দিন মিনার কাছে যেতে হোটেল হয় মিনার তাবুটা যেন কাছে হয় মুজদালিফায় যেন মাসারে হারাম মসজিদ মাসারে হারামের পাশে কাছাকাছি যেন থাকতে পারি আরাফায় যেন মসজিদ খাইফের কাছাকাছি থাকতে পারি যেন মসজিদে খাইফের খুদ্বাটা শুনতে পারি মসজিদে খাইফের আরাফার ময়দানের জোহর এবং আসরের সালাদ মসজিদে খাইফের যে ইমাম হজের খুদ্া শোনার পর ইমামের সাথে একসাথে যেন পড়তে পারি এটা নিয়ে আমরা কিন্তু পেরেশান হই না এটা জিজ্ঞাসাও করি না এই জিনিসগুলো এই জিনিসগুলোকে বোঝার চেষ্টা করি আমরা অনেক সময় যারা আমাদেরকে হজে নিয়ে যান তারা যদি আমাদেরকে বুঝাইতে চান আমরা মনে করি ওই বেটা তো ব্যবসা করার জন্য কইতেছে আমাকে দূরে রাখলে ওর ব্যবসা ভালো হবে আমরা তার মানে তারা কোনো সময় ভালো পরামর্শ দিলেও আমরা ওই তাদের পরামর্শ বোঝারও চেষ্টা করি না শোনারও চেষ্টা করি না আমরা আমাদের মতো সবকিছু চাই এবং দেখেন যে বিষয়টা বলতে চাই যে আরাফা মিনা মুজদালিফা জীবনে বারবার আসবে না জীবনে কারো একবার কারো কয়েকবার এটাকে জীবনের একটা অমূল্য সময় মনে করে এই সময়টা দোয়ার মাঝে থাকা চাই দুইটা আয়াত করে আমি আমার আলোচনা শেষ করছি আল্লাহ এই হজের আলোচনার মাঝে বলছেন অমিনার না কিছু মানুষ তো এই বাইতুল্লার জিয়ারতে যায় যাওয়ার পর বলে রব্বানা আতি না ফির দুনিয়া আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ এই দাও সেই দাও দুনিয়া দাও দুনিয়া দাও দুনিয়া দাও হজে গেছে কিন্তু যাওয়ার পর চাই কি আল্লাহ আমার ছেলে রে দাও মেরে দাও আমার এ দাও পদ দাও ক্ষমতা দাও টাকা দাও পয়সা দাও এইসবই চাইতে থাকে আল্লাহ বলতে মামা আল্লাহ ফিল আখিরাতি মিন খালাক এদের আখেরাতে কোনো অংশ নাই অমিন হুম্মাইয়াকুল আর যারা এই প্রার্থনা করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহ দুনিয়াতে যেটা আমার জন্য ভালো আমাকে দাও অফিল কল্যাণ আমাকে দান করো ওয়াকিনা নার আল্লাহ তোমার এই গুরুত্বপূর্ণ ফরজ হুকুমকে পালন করার জন্য উপস্থিত হয়েছি জাহান্নামের আজাব থেকে আল্লাহ তুমি মুক্তি দাও উলা ইকালাহম নাসিবুম মিম্মা কেসাবু আল্লাহ বলতেছেন এরা এরাই তাদের কামাই তাদের উপার্জন তার হাতে পাবে আল্লাহ সারি অল হিসাব আর আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী হসটাকে হজের পূর্ণ সফরের প্রত্যেকটা কাজগুলোকে আল্লাহর সন্তুষ্টির জন্য করা চাই এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই যাওয়া চাই আপনি বাইতুল্লাহ গিয়ে এক নাম্বার ট্যাং পাবেন ট্যাং এক নাম্বার ওই ট্যাং বাংলাদেশে পাওয়া যাবে না অনেকেই ট্যাং কিনার পিছনে যান দিয়ে দেয় কিনে কি ট্যাং এক নাম্বার ট্যাং এটা নাকি বাংলাদেশে পাওয়া যায় না এটার জন্য জান দিয়ে দেয় কারণ এক নাম্বার ট্যাঙ্ক আপনি পাবেন ঠিকই কিন্তু আপনি তো আল্লাহর সন্তুষ্টি কামাই করে আসতে পারলেন না আপনি হজের সফর থেকে আসলেন চারটা পাঁচটা ট্যাং নিয়ে আসলেন এই ট্যাংয়ের পিছনে দৌড়াদৌড়ি এই জায়নামাজের পিছনে দৌড়াদৌড়ি এই টুপি আর তসবি আর আদরের পিছনে দৌড়াদৌড়ি শেষ মুহূর্ত অনেকেই কেনাকাটার পিছনে দৌড়াদৌড়িতে কাটায় শেষে আসার সময় রৌজা শরীফে আল্লাহর রসুল সাল্লাহ আলহিহাসাল্লামের জিয়ারতে শেষে চোখ থেকে দুই ফুটা অশ্রুকে ঝরিয়ে দিয়ে একটা শেষ সালাম দিয়ে আসার সময় পায় বাইতুল্লাহকে শেষবারের মতো একটা তোয়াপ করে আল্লাহর ঘরের গিলাফটাকে ধরে চিৎকার করে আল্লাহ চলে যাচ্ছি আরেকবার জীবনে আসতে তুমি যদি রাখো আসতেও পারি আর যদি জীবন শেষ হয়ে দাঁড়লে এইটাই বাইতুল্লাহর শেষ দেখা এই চিৎকারটাও দিয়ে আসে না ওই শেষে ট্যাঙ্কি না হয় নাই আরেকটা ট্যাঙ্কি না নিয়ে আসে এই পেরেশানির মাঝে দিন কাটা আমি আবদার করতেছি অনুরোধ করতেছি এই সেলফি তুলে এই সমস্ত ট্যাঙ্গার তসবি কেনার পিছনে সময় ব্যয় না করে আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করা যায় এই সময়গুলোকে কিভাবে জিক্রুল্লার মাঝে ফারের মাঝে কাজে লাগানো যায় সে ফিকিরকে তাজা করে আমরা বাইতুল্লার জিয়ারত করব ইনশাল্লাহ রাজি আছি না ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক ও আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলম